পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলামাল্লা নবীয়া বাদা সারা বিশ্বের পৃথিবীর সম্মানিত দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোনেরা আমরা পৃথিবীর মাধ্যমে আপনাদের কাছে দিন শরিয়াত এবং ইসলামের বিভিন্ন বিষয় আমাদের সাধ্য অনুযায়ী কোরআন ও সুন্দর ভিত্তিতে যতটুকু সঠিক এবং শুদ্ধ সেটা আপনাদের সহজভাবে তুলে ধরার চেষ্টা করি থাকি আজকে হালাল হারাম হালাল রুজি ইত্যাদি বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার ডান পাশে শেখ আমানুল্লাহ শেখ মুজাফর বিন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং শেখ আব্দুল বিন ইউসুফ আজকে আমরা আলোচনা করতে চাই হালাল রুজির গুরুত্ব প্রসঙ্গে কতটুকু আল্লাহ তো হালাল এবং তাইজেব খেতে বলেছে শেখ আমানুল্লাহ আলমাদানির কাছে জানতে চাবো যে হালাল রুজির গুরুত্ব কতটুকু এই ব্যাপারে যদি একটা আলোকপাত হালাল রুজির গুরুত্ব অপরিসীম হালাল রুজি এমন একটি বিষয় যে হারাম যদি মানুষের শরীরের মধ্যে ঢোকে যায় তাহলে সে শরীর জাহান নামের হরিহরই উপযুক্ত রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুল্লাহমিন যেই শরীরের ভিতরে বা যে গোষ্ঠের ভিতরে যে গোস্ত বর্ধিত হয়েছে হারাম রুজির মাধ্যমে হারাম খাদ্যের মাধ্যমে সেটা জাহান নামের খরি হওয়ার উপযুক্ত এখানে আর একটা হাদিস যোগ করা যায় শেখ আমার সাথে যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জান্নাত প্রবেশ করবে না আমি একটা ব্যাখ্যা দিয়ে নেই সম্মানিত দর্শক শ্রোতার জন্য রুচি এবং রেজেক কিন্তু ব্যাপক ব্যাপার জি উমর ফারুক রাজিউল্লাহ তালাম বলতেন আল্লাহ জোকনি শাহাদাতান ফিসাবিলিক আল্লাহ তুমি আমাকে শাহাদতের রেজেক দাও আমি যেন এটা পাই পোশাক পরিচ্ছদ রেজেকেরই অন্তর্গত পৃথিবীতে যত কিছু অবলম্বন উপকরণ আমাদের দেহকে বাঁচার জন্য থাকে তার সবই রেজেকেরই অন্তর্গত রেজেকেরই একটা বিভাজন আর কি সেগুলা বিভিন্নভাবে সুতরাং আমি শেখ মুজাফরের কাছে জানতে চাবো যে রুজি এবং রেজেক এটা কতটুকু কি ব্যাপার আমরা কি মনে করতে পারি এটাকে কতটুকু আর ব্যাপকতা হতে পারে রিজিক তো স্পষ্ট যে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যা চলাফেরা জীবনযাপনের জন্য যেটা পথ খুলে দেওয়া হয় মূলত সেটাকে আমরা রিজিক বলতে পারি আর রুজি যেটা সেটা যেটা বাংলা ভাষায় বলা হচ্ছে কিন্তু যেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয় এটা দুইটা দিক দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার মধ্যে যেন কখনো অবৈধ পথে মানে অর্জিত বিষয় যেন আমার মধ্যে না আসে যেমন ওই হাদিস থেকে আমরা জানতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তিকে লক্ষ্য করে যে হাদিসটা অবশ্য বড়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 রেখে তেজারতের দিকে প্রলুব্ধ হওয়া এবং সেই দিকে অগ্রসর হওয়া এটা সমীচীন হয় নাই এ পর্যায়ে আল্লাহ তালা ইরশাদ আল্লাহ খাইরুর রাজিকিন শ্রেষ্ঠ রিজিক দানওয়ালা যে রিজিক নামাজ শেষ করার পরেও আল্লাহ পাক কারোর জন্য নির্ধারিত রিজিক রাখেন তাহলে সে সেটা অবশ্যই পাবে রিজিক আল্লাহর হাতে যে ইন্নাল্লাহা মাতিন একটা হাদিস আছে তিনি রিজিক দিন সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে কিতাবুল সহ বুখারীর কিতাবুল আম্বিয়া বাদুল খালক বিভিন্ন জায়গায় এসেছে হাদিসটা যে পেটের মধ্যেই থাকতেই ওই রেজেকের লিপিবদ্ধ হয় এই ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন শেখ আব্দুল রাজাক সম্মানিত দর্শক মন্ডলী আমাদের উদ্দিন সাহেব এদিকে ইঙ্গিত করতে চাচ্ছেন যে আমরা যেটা ভক্ষণ করি শুধু সেটাই রুজি না আরো আনুষঙ্গিক কিছু আমাদের কর্ম এটাও রুজির অন্তর্ভুক্ত বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষের যে ভালো আমল তাসবি তাহলিল জিকির আজকার এটাও একটা রিজিক মানুষ জি আর মানুষ যে অনেক সময় বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে তার কর্মজীবনে সেটাও তার রিজিক কিন্তু ওখানে যে আল্লাহ আল্লাহতালা যখন মায়ের পেটে কারো শুক্রকীট তিন চল্লিশ অর্থাৎ একশো বিশ দিন কম এরকম হয়ে যায় তখন তার জন্য যেটা নির্ধারণ করা হয় সেটা তার জাহান্নাম জান্নাত সে ভালো মন্দ এবং সে কি রুজি ভক্ষণ করবে ওখানে তার নির্ধারিত রুজি অর্থাৎ যেটা সেটা যেটা ও খাবে সেটাই সে হাদিসে ইঙ্গিত করা হয়েছে কেননা আল্লাহ রসুল অন্য জায়গাতে বলছেন যে কামা এতলব আজালহ মানুষের রুজি মানুষকে খুঁজে যেমন ভাবে তার মরণ তাকে খুঁজে খুঁজে মানুষের মরণ যেমন মানুষকে ফেল করে না মানুষের নির্ধারিত রুজি যেটা মায়ের পেটে নির্ধারণ হয়েছে সেটা সে ভোগ করবেই আর এ কারণে আমরা দেখে থাকি যে অনেক সময় অনেক মানুষ মরার সময়তে বেশি খাচ্ছে তার মানে তার হায়াত কমে এসেছে কিন্তু রুজি শেষ হয়নি তাকে ওই সময়ের মধ্যে রুজি খেতেই হবে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন অনেক মানুষ দেখা যায় যে বেঁচে আছে কিছু খায় না একটু হয়তো ফল রস খেলো বা একটু পানি খেলো কয়েক মাস বেঁচে আছে বছরও বেঁচে আছে তাহলে বুঝতে হবে যে তার হায়াত বাকি আছে কিন্তু তার রুজি শেষ হয়ে গেছে তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম ডক্টর যে রুজিটা একটা ব্যাপক জিনিস এমনকি তাফসিরে বাইজাবির মধ্যে কাজী বাইজাবি রাহেমাল্লাহ এই ব্যাপারে বলতে চেয়েছেন হারামটাও কি রুজি না হারামটা রুজির বাইরে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে রুজি তো শুধু তাই নয় ওই যে হাদিসটা থেকে আমরা বুঝতে পারতেছি যে রসুল্লাহ সাল্লাম যখন বললেন বারাকাল্লাহ ফিল মাউহুব এলাক ওয়া ওয়াহেবা ও রুজেকতা বীর রাহু ও বালাগা আশুদ্দাহু কারো সন্তান হলে যে রসুল্লাহ সাল্লাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে দোয়া দিতেন সেই দোয়াটার মধ্যে তো আল্লাহ ফিল মাহুব এলাক আল্লাহর দেওয়া বাচ্চা এই বাচ্চার মধ্যে আল্লাহ তোমাকে বরকত দান করুন ওয়া বালাগা আসুদ্দাহু এ যেন পরিণত বয়সে পূর্ণ হতে পারে ওয়া রুজেকতা বীর রাহু আর এর সদ আচরণ দ্বারা যেন আল্লাপাক তোমাকে রুজি দান করে তো কাজী অমিমা রাজাক নাহমিন ফেকুন ওই জন্য সালাফে সালেহিনগণ বলেছেন যে এখানে যে যারা মহাদ্দেশ যারা আলেম তাদের এলেমটাও রুজি যারা শাসক তাদের এই শাসন ক্ষমতাটাও রুজি এটা আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতা আপনার জন্য কঠিন প্রশ্ন অপেক্ষা করছে শেখ আব্দুর রাজাকের এই হাদিসের অনুবাদ থেকে যে আল্লাহ যদি হালাল হালামের রেজাক লিখে দিলেন তো বান্দার দোষটা কোন জায়গায় সে হারাম খাবে এটা আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তো লিপিবদ্ধ করেছেন ওই জন্য সে খায়নি সে খাবে দেখে আল্লাহ লিপিবদ্ধ করেছেন মানে প্রশ্ন হবে পরে কিন্তু রেজাল্টটা আগে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ আলিমুল গায়েব জাজাকাল্লাহ খেরান কোনো মানুষ যেন আমার মনে না করে আল্লাহ পাক লেখার চাপায় জবরদস্তি করে দিছে আমার দোষটা কি ব্যাপারটা তা নয় আল্লাহ জানেন সে কি করবে আর দুই আমি বান্দা হিসাবে আমি জানি না আমি কি করব কাজে আমার এখতিয়ার আছে প্রত্যেকটা মানুষই পরীক্ষার অন্তর্ভুক্ত এটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমাদের উপর একটা পরীক্ষা আল্লাদি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলাকুম আইয়াকুম আহসানু আমালা মৃত্যু এবং জীবনকে আল্লাহ রাব সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য যে কে সর্বাধিক ভালো আমল করবে শেখ ইউসুফ আব্দুল মজিদ যদি একটু যোগ করতে পারতেন এখানে তাহলে ভালো হতো যে এই বাতনের মানে পেটের মধ্যে উদরেই যদি আল্লাহ পাক হালাল হারাম কি রেজেক পাবে সেটা যদি লিখে দেন তো বান্দার দোষটা কোন জায়গায় হয়তো আলোচনা করেছেন উনি হয়তো মানুষের মাথায় প্রশ্নটা উঠে গেছে হতে পারে এটা তো তাকদীরের মাসালা তাকদীরের মাসালা তো অত্যন্ত জটিল জটিল মাসালা জটিল মাসালা এবং তাকদীরে আল্লাপাক কি লিখেছেন সেটা আল্লাহ পাক আমাদেরকে জানান জানান আমাদেরকে আল্লাহ পাক যা করার নির্দেশ দিয়েছেন জি হালালকে গ্রহণ করবার জন্য এবং হারামকে বর্জন করবার জন্য মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে এটা বলেন নাই যে তুমি তাকদিরে যেটা লেখে রেখেছি তুমি সেটা অনুসরণ করো সেটা তো আমরা জানি না আমরা জানিও না সম্মানিত স্টিভের দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো সে পর্যন্ত মেহরবানি করে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের হুকুম সমূহ মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর বিন মুহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় দাবি মানুষ পারে আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What would you recommend?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 ভালো আমল তাসবি তাহলিল জিকির আজকার এটাও একটা রিজিক মানুষ যে জি আর মানুষ যে অনেক সময় বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে তার কর্মজীবনে সেটাও তার রিজিক কিন্তু ওখানে যে আল্লাহ তালা যখন মায়ের পেটে কারো শুক্রকীট তিন চল্লিশ অর্থাৎ একশো বিশ দিন কম বেশ এরকম হয়ে যায় তখন তার জন্য যেটা নির্ধারণ করা হয় সেটা তার জাহান্নাম জান্নাত সে ভালো মন্দ এবং সে কি রুজি ভক্ষণ করবে ওখানে তার নির্ধারিত রুজি অর্থাৎ যেটা সেটা যেটা ও খাবে সেটাই সে হাদিসে ইঙ্গিত করা হয়েছে কেননা আল্লাহ রসুল অন্য জায়গাতে বলছেন যে রিস্কা কামা এতলব আজালহ মানুষের রুজি মানুষকে খুঁজে যেমনভাবে তার মরণ তাকে খোঁজে খুঁজে মানুষের মরণ যেমন মানুষকে ফেল করে না মানুষের নির্ধারিত রুজি যেটা মায়ের পেটে নির্ধারণ হয়েছে সেটা সে ভোগ করবেই আর এ কারণে আমরা দেখে থাকি যে অনেক সময় অনেক মানুষ মরার সময়তে বেশি খাচ্ছে তার মানে তার হায়াত কমে এসেছে কিন্তু রুজি শেষ হয়নি তাকে ওই সময়ের মধ্যে রুজি খেতেই হবে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন অনেক মানুষ দেখা যায় যে বেঁচে আছে কিছু খায় না একটু হয়তো ফল রস খেলো বা একটু পানি খেলো কয়েক মাস বেঁচে আছে বছরও বেঁচে আছে তাহলে বুঝতে হবে যে তার হায়াত বাকি আছে কিন্তু তার রুজি শেষ হয়ে গেছে তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম ডক্টর যে রুজিটা একটা ব্যাপক জিনিস এমনকি তাফসিরে বাইজাবির মধ্যে কাজী বাইজাবি রাহেমাল্লাহ এই ব্যাপারে বলতে চেয়েছেন হারামটাও কি রুজি না হারামটা রুজির বাইরে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে রুজি তো শুধু তাই নয় ওই যে হাদিসটা থেকে আমরা বুঝতে পারতেছি যে রসুল্লাহ সাল্লাম যখন বললেন আল্লাহ ফিল মাহুব এলাক ওয়া শাকারতাল ওয়াহেবা ওয়া রুজেকটা বীর রাহু ও বালাগা আশুদ্দাহু কারো সন্তান হলে যে রসুল সাল্লাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে দোয়া দিতেন সেই দোয়াটার মধ্যে তো বারাকাল্লাহ ফিল মাহুব আল্লাহর দেওয়া বাচ্চা এই বাচ্চার মধ্যে আল্লাহ তোমাকে বরকত দান করুন ওয়া বালাগা আশুদ্দাহু এ যেন পরিণত বয়সে পূর্ণ হতে পারে ওয়া রুজিকতা বীররাহু আর এর সদাচরণ দ্বারা যেন আল্লাপাক তোমাকে রুজি দান করে তো কাজী অমিমা রাজাক নাহমিন ফেকুন ওই জন্য সালাফে সালেহিনগণ বলেছেন যে এখানে যে যারা মহাদ্দেশ যারা আলেম তাদের এলেমটাও রুজি যারা শাসক তাদের এই শাসন ক্ষমতাটাও রুজি এটা আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতা আপনার জন্য কঠিন প্রশ্ন অপেক্ষা করছে শেখ আব্দুর রাজাকের এই হাদিসের অনুবাদ থেকে যে আল্লাহ যদি হালাল হারামের রেজেক লিখে দিলেন তো বান্দার দোষটা কোন জায়গায় সে হারাম খাবে এটা আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তো লিপিবদ্ধ করেছেন ওই জন্য সে খায়নি সে খাবে দেখে আল্লাহ লিপিবদ্ধ করেছেন মানে প্রশ্ন হবে পরে কিন্তু রেজাল্টটা আগে দিয়ে দেওয়া হয়েছে যেহেতু আল্লাহ আলিমুল গায়েব আচ্ছা, জাজাকাল্লাহ খেরান শেখ ইউসুফ আব্দুল মজিদ যদি সেটা তিনি একটু আরেকটু ক্লিয়ার করে সেটা স্পষ্ট যে মহান রবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন এবং আল্লাহ তালা আমাদের জন্য হালাল হারাম বিস্তারিতভাবে কোরআন করিমে এবং রসুল করিম সাল্লা মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা হালাল বক্ষণ করো এবং হারাম থেকে তোমরা বিরত থাকো তা আমাদের উপরে যেটা কর্তব্য সেটা হচ্ছে আমরা আল্লাহ পাহাকের নির্দেশ পালন করব। এবং এক্ষেত্রে যদি আমরা আল্লাহ পাহাকের নির্দেশ পালন করতে ব্যর্থ হই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ একটা সীমিত একটা লিমিটেড ফ্রিডম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন একটা নির্দিষ্ট অঙ্গনে পাক আমাদেরকে এখতিয়ার এবং স্বাধীনতা ইচ্ছাশক্তি আমাদেরকে দিয়েছেন সেই ইচ্ছাশক্তিকে প্রয়োগ করে আমরা যখন আল্লাহ পাকের হুকুমগুলো পালন করব আল্লাহ পাক আমাদের জন্য পুরস্কার রেখেছেন আর যখন আমরা আল্লাহ পাকের হুকুম হাকামকে হুকুম হাকামের সীমা লঙ্ঘন করে আমরা হারামে লিপ্ত হয়ে যাব তখন আল্লাহ পাক কঠিন মর্মন্তুদ শাস্তির আমাদেরকে ভয় দেখিয়েছেন তাহলে এখানে আমরা জানতে পারলাম দর্শক শ্রোতা কি লিপিবদ্ধ আছে কি আল্লাহর এলেম আছে এটা আমরা জানি না যা জানি না হলা তাকফুম আলাইসালাকাবি আলম তুমি তোমার তাকবির জানো না এটা না তোমার চিন্তার বিষয়ই না দুই আপনাকে হালাল কোনটা হারাম কোনটা বিস্তারিত বিবরণ দিয়ে দেওয়া আছে তিন আপনাকে এখতিয়ার বা অধিকার বা ক্ষমতা দেওয়া আছে যে আপনি কোনটা গ্রহণ করবেন চার আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন কামনা করবেন যাতে আল্লাহ যেটা হালাল সেটাই যেন আপনাকে খাওয়ার তৌফিক দান করেন কাজেই এক্ষেত্রে আমি একটু সংযোজন দিতে চাচ্ছিলাম যেটা সেটা হলো যে আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ আমার দিরে যা লিখেছে তা হবে তো আমি যদি আল্লাহ ভালো লিখে থাকে তো ভালো হবো খারাপ লিখে থাকে খারাপ করব তো আমল করব কেন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ তো ভালো মন্দ যেমন লিপিবদ্ধ করেছেন রুজিটাও তো লিপিবদ্ধ করেছেন তা আপনি রুজি আবার তালাশ করেন কেন রুজিটা কিন্তু তালাশ করে বেড়ায় মানুষ এবং সেটা খুঁজে বেড়ায় যতটুকু পারে ততটুকু কিন্তু ভালো হওয়ার জন্য বা ভালো কাজ করার জন্য তখন কিন্তু ওই তাকদিরের দোহাই দিয়ে বসে থাকার চেষ্টা করো যে আমার যদি জান্নাত নসিব থাকে তো জান্নাত পাবো তাহলে আমল করে কি হবে তো ঠিক আছে জান্নাত নসিব থাকলে জান্নাত তো পাবেন আমল করার দরকার নেই তা আপনার রুজি যদি নসিবে থাকে তো আপনি বসে থাকেন তো রুজি আপনার ঘরে পৌঁছিয়ে দেওয়া হবে আমরা হালাল রুজি নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো হালাল রুজি সব যুগেই কঠিন আল্লাহ যদি দেন তাহলে সেটা ভালো কথা এই পর্যায়ে এই কাঠিন্য আমরা কিভাবে মেনে নেব যারা হালাল রুজি করতে চান তাদের জন্য শেখ মুজাফর বিন একটু দৃষ্টি আমি যখন পথে সামনে আগাবো তখন আমার বুদ্ধি আমার জ্ঞান দেখতে পাবে যে কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হালাল কোনটা হারাম যেটা হালাল সেটাকে আমি গ্রহণ করব। যেটা হারাম সেটাকে আমি বর্জন করব। আর শরীয়ত স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন আল হালাল হালালটাও পরিষ্কার বর্ণনা করা হয়েছে হারামটাও পরিষ্কার বর্ণ করা হয়েছে সুতরাং আমরা কোরআন আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলম আমাদের সামনে দুইটাই রেখেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হালাল কোনটা এবং হারাম কোনটা সেটাও পরিষ্কার আর এইটা চীনে পথ চলার জন্য মানুষের কঠিন হওয়ার কোনো কারণই নেই শেখ আব্দুল যেমন ইসমের কাছে শেখ মুজাফর কাছে প্রশ্ন করছে এটা নিয়ে ফিরে আসি এই হালাল রুজি করা সব যুগেই কঠিন হালাল রুজি উপার্জন করা সংকট কঠিন এই কথা ঠিক কেননা রাসুল সাল্লাহ আলী বলছেন যে ইয়াতি জামানুন আলী নাস মা খাজামিন আমিন হালাল আমিন হারাম মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে যেই সময়ে মানুষ বৈধ উপার্জন করবে কি অবৈধ উপার্জন করবে সেটা সে চিন্তা ভাবনা করবে না বিবেচনা করবে না আল্লাহর নবী বলছেন যে তোমরা দরিদ্র হয়ে যাবা এটা আমি ভয় করি না তোমরা দরিদ্র হয়ে যাবে এটা আমি ভয় করি না তবে আমি ভয় করছি যে বসে তা তালাইকুমুদ্দুনিয়া তোমাদের উপরে পৃথিবীর এই পয়সা উপার্জনের প্রযুক্তিকে খুলে ধরা হবে তুলে ধরা হবে তখন তোমরা চিন্তা ভাবনা না করেই এই পয়সা উপার্জন করবে তোমরা ধ্বংস হয়ে যাবে যেমন পূর্বের লোক ধ্বংস হয়ে গেছে তা আমরা এই এই সময়ে এই দুইটা হাদিস দ্বারা বুঝতে পারছি যে উপার্জনের পথ অনেক বের হবে এবং সেগুলোতে মানুষ প্রতিযোগিতায় নেমে যাবে উপার্জনের জন্য এরপরেও এরপরেও দেখবে না যে হালাল না হারাম কিন্তু ওখানে আল্লাহ নবী বলছেন যে দেখবে না যে ভাববে না যে হালাল না হারাম এতে আমরা বুঝতে পারছি যে হালাল হারামের একটা পথ থাকবে অন্য একটা হাদিসে আমরা এই দুইটা হাদিসের সমাধান টেনে আনতে পারি সেটা হচ্ছে এই যে হোজাইফা রাজি আল্লাহ তালহ বলছেন যে জনগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে হ্যাঁ, কখন আমাকে অকল্যাণ ধরে নিবে তা আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আমরা তো এখন খুব ভালো ভালো পেয়েছি কোরআন ইসলাম সবকিছু পেয়েছি তো ভালোর পরে কি খারাপ আসবে তা আল্লাহ রসুল বললেন হ্যাঁ ভালোর পরে খারাপ আসবে তো হোজাই ফরাজি আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল ওই খারাপের পরে কি ভালো আসবে তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ ওই খারাপের পরে ভালো আসবে তবে ভালো হলো ঘোলাটে ফিহে দোকান ফিহে দেখানুন সেটা হবে ঘোলাটে তখন হোজাইফা বলছেন যে অমা দেখানো ঘোলাটে কি তখন আল্লাহ আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ আমার কতগুলো উম্মাদ আমার সোননাথকে উপেক্ষা করে অন্য একটা সোননাথ গ্রহণ করবে আমার আদর্শকে ছেড়ে অন্য একটা আদর্শ গ্রহণ করবে আর বলবে এটাই সুন্নত এটাই আদর্শ তার ফমিনু নতুন কেন এই বাক্যটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল বললেন তুমি এটা তোমরা এটা বুঝতেও পারবে তোমরা এটা অস্বীকারও করবে এতে থেকে বোঝা যাচ্ছে যে হালাল হারামের পরিধি অনেক ব্যাপক হয়ে গেল যারা তাকুয়াশীল মানুষ যারা করন হাদিস বুঝে সুঝে বিবেচনা করে চিন্তা ভাবনা করে চলতে চাইবে তাদের জন্য চিরদিনই একটা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 ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলামে বাংলা সমাধান